গালি দিয়ে কথাবার্তা বলে মুনাফিক কথায় কথায় গালি গালাজ করে যে দাম্ভিক গালি দিয়ে কথাবার্তা বলে মুনাফিক কথায় কথায় গালি গালাজ করে যে দাম্ভিক মানুষকে যে মানুষ ভাবে না তারে তুমি ভদ্র পাবে না মানুষকে যে মানুষ ভাবে না তারে তুমি ভদ্র পাবে না হোক না সে ভাই পদস্থজন কারখানার মালিক হোক না সে ভাই পদস্থজন কারখানার মালিক গালি দিয়ে কথাবার্তা বলে মোনাফিক কথায় কথায় গালি গালাজ করে যে দাম্ভিক ধমক ছাড়া কয় না কথা যে সত্যিকারের সঙ্গী পায় না সে ধমক ছাড়া কয় না কথা যে সত্যিকারের সঙ্গী পায় না সে বদি মেজাজের মানুষ কবু হয় না নান্দনিক বদি মেজাজের মানুষ কবু হয় না নান্দনিক গালি দিয়ে কথাবার্তা বলে মোনাফিক কথায় কথায় গালি গালাজ করে যে দাম্ভিক গোখরা সাপের মতন স্বভাব যার সুখের জীবন হয় না কভুতার গোখরা সাপের মতন স্বভাব যার সুখের জীবন হয় না কভুতার সে যে সত্যি বাস্তবিক কারোর দোয়া পায় না সে যে সত্যি বাস্তবিক গালি দিয়ে কথাবার্তা বলে মুনাফিক কথায় কথায় গালি গালাজ করে যে দাম্ভিক মানুষকে যে মানুষ মানুষকে যে মানুষ ভাবে না তারে তুমি ভদ্র পাবে না হোক না সে ভাই পদস্থ জন কারখানার মালিক হোক না সে ভাই পদস্থ জন কারখানার মালিক গালি দিয়ে কথা কথাবার্তা বলে মুনাফিক কথায় কথায় গালি গালাজ করে যে দাম্ভিক গালি দিয়ে কথা কথাবার্তা বলে মুনাফিক কথায় কথায় গালি গালাজ করে যে দাম্ভিক গালি দিয়ে কথা কথাবার্তা বলে মুনাফিক কথায় কথায় গালি গালাজ করে যে দাম্ভিক